সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা হামদোসানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার সানে নিয়োজিত যার অপরিসীম দয়া সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা এই মসজিদে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে পিছনে ফেলে একমাত্র আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির লক্ষ্যে একত্রিত হতে পেরেছি কিছু বলতে পারছি ও শুনতে পাচ্ছি সে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর পরে দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই প্রতি আজকে আপনাদের এই মসজিদে জুমার খুদ্বার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবাহানহ পরিচয় ও তার গুণাবলী আল্লাহ সুবাহ আলার নাম পরিচয় ও গুণাবলী জানার বুঝার প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্ব কতটুকু সেটা দিয়ে আলোচনা শুরু করব আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি মুসলিমের আটশো এগারো নম্বর হাদিসে বলছেন মান করা আসুরাত আল ইখলাস পাকদ করা আসুরুত আল কোরআন যে ব্যক্তি সুরা ইখলাস একবার পাঠ করল সে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করল তথা যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করল সে সম্পূর্ণ কোরআন একবার পাঠ করল হাদিস সহি মুসলিমের আটশো এগারো নম্বর হাদিস ভাবার বিষয় যে সুরা এখলাসের মতো দুই লাইনের এই ছোট্ট সুরায় এমন কি আছে যার কারণে এই সুরা পাঠ করলে এত ফজিলত এই দুই লাইনের সুরার মধ্যে না আল্লাহ সুবহানাহ কোনো আমল আখলাকের কথা বলেছেন না কোনো ফজিলতের কথা বলেছেন না কোনো হুকুম আহকামের কথা বলেছেন সালাদ সিয়াম হজ জাকাত থেকে শুরু করে কোনো হুকুম আহকামেরও কথা বলেননি না জান্নাত জাহান্নাম পরকাল ইত্যাদির কথা বলেছেন এগুলোর কথাও নাই তাহলে কি এমন আছে এই সুরার মধ্যে যার কারণে আল্লাহ সুবাহ বলছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এই সুরা তিনবার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন একবার পাঠ করল এই সুরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবাহ আলার পরিচয় আছে তার গুণাবলী আছে আর কিছু নাই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ এক তার সমকক্ষ কেউ নাই না তাকে কেউ জন্ম দিয়েছে না তিনি কাউকে জন্ম দিয়েছেন না তার পিতা আছে না তার সন্তান আছে তিনি মুখাপেক্ষীহীন এই যে আল্লাহ সুবাহ তালার বৈশিষ্ট্য গুণাবলী পৃথিবী যতদিন আছে ততদিন মানুষ যদি প্রতিপালক যাচাই বাছাই করতে চায় তো সুরা ইখলাস দিয়ে যাচাই বাছাই করতে পারবে কেউ যদি দাবি করে যে আমি আল্লাহ ফেরাউন যদি দাবি করে আমি আল্লাহ হিন্দুদের হাজার হাজার লাখ লাখ দেবী যদি দাবি করে আমি আল্লাহ তো এই চারটা শর্ত তাকে উত্তরণ করতে হবে সে কারো সন্তান কিনা যদি কারো সন্তান হয়ে থাকে তাহলে সে আল্লাহ হতে পারবে না সে কারো পিতা কিনা যদি তার সন্তান থেকে থাকে তাহলে সে আল্লাহ হতে পারবে না সে মুখাপেক্ষীহীন কিনা দুনিয়ার কোনো মানুষ মুখাপেক্ষীহীন নয় জন্মই হয়েছে মায়ের কোলে মায়ের মুখাপেক্ষী নিয়ে দুনিয়াতে বড় হয়েছে জন্ম হওয়ার পর থেকে সে মায়ের মুখাপেক্ষী প্রথম পাঁচ বছর পৃথিবীর কোনো মানুষ আজও বড় হওয়ার পরও মুখাপেক্ষীহীন নয় পদে পদে মানুষের সহযোগিতা তার নিতে হয় কেস কোর্ট কাচারি দোকান রাস্তাঘাট চলতে ফিরতে অফিস আদালতে সর্বত্র পদে পদে মানুষ মানুষের মুখাপেক্ষী তো যে মুখাপেক্ষীহীন নয় সে প্রতিপালক হতে পারে না ইয়াকুল্লাহু যার কোনো সমকক্ষ নাই দুনিয়াতে যার মতো কেউ নাই তো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবাহ নাম গুণাবলী তার পরিচয় জানার গুরুত্ব কত যে সুরা এখলাসের মতো একটি সুরা যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবাহ গুণাবলী বলা আছে আল্লাহ সুবাহ পরিচয় বলা আছে সেই সুরার ফজিলত হচ্ছে কেউ যদি তিনবার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন একবার পাঠ করলো মজাম তাবারানির সাত হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাসাল্লাম বলতেছেন মান করা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সলাতিন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো প্রতি পাঁচক সালাতের পরে তাহলে জান্নাতে যেতে তার আর কোনো বাধা নাই ইল্লাল মাউত মৃত্যু ছাড়া যে ব্যক্তি প্রতি পাঁচ অক সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যাবেই যাবে এখনো যায়নি কেন মরেনি তাই রাসুল সাল্লাহ আলহাম বলছেন তাবারানির সাত হাজার পাঁচশো বত্রিশ নাম্বার হাদিস আমার প্রশ্ন আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যার ফজিলত এত কোরআনের যত আয়াত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতের মধ্যে এমন কি আছে এই আয়াতের মধ্যে হুকুম আহকামের কথা নাই ফজিলতের কথা নাই জান্নাত জাহান্নামের কথা নাই এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবহান আল্লাহর পরিচয় ও তার গুণাবলী বলা আছে আল্লাহকে আল্লাহ এমন সত্তা যিনি ব্যতীত এবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে আর কেউ নাই ইলাহ মাবুদ এবাদত পাওয়ার যোগ্য তিনি ব্যতীত আর কেউ নয় আল হাইউল কাইম চিরঞ্জীব চিরস্থায়ী না তাকে কোনো তন্দ্রা ঘুম আচ্ছন্ন করে না কোনো ক্লান্তি স্পর্শ করে এইভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পুরোটাই শুধুই শুধু আল্লাহ সুবাহর গুণাবলী বলা আছে আল্লাহর পরিচয় বলা আছে সে আয়াতুল কুরসি যদি মানুষ পাঁচ সালাতের পরে পাঠ করে তাহলে জান্নাতে চলেই গেছে মরেনি তাই জান্নাতে যায়নি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আলার নাম এবং গুণাবলী তার পরিচয় জানার গুরুত্ব সীমাহীন ও অপরিসীম রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সহি বুখারি হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিসে বলছেন আসমান মান জান্নাহ জেনে রাখো আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে মান আহসাহা যে ব্যক্তি নিরানব্বইটা নাম আয়ত্ত করে নিল আল জান্নাহ সে জান্নাতে চলে যাবে বুখারির হাদিস জান্নাতে যাওয়ার সহজ পথ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে কেউ যদি শুধু আল্লাহর এই নামগুলো আয়ত্ত করে নেয় তাহলে সে জান্নাতে চলে যাবে তাহলে আল্লাহর নাম আল্লাহর পরিচয় আল্লাহর গুণ জানার পরিচয় জানার গুরুত্ব কত তা ভাষায় প্রকাশ করার নয় সোনানে আবুদাউদের পাঁচ হাজার আশি নম্বর হাদিসে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কেউ যদি সকালে উঠে বলে আলিম এই দোয়া যদি কেউ সকালে উঠে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত আসমান জমিনের কোনো বিপদ কোনো বালা তার ক্ষতি করতে পারবে না দোয়ার মধ্যে কিছুই নাই দোয়ার মধ্যে শুধু আল্লাহর নামের ওসিলা দেওয়া আছে বিসমিল্লাহ ওই আল্লাহর নামে দিন শুরু করছি ইসমিহি যার নাম দিয়ে দিন শুরু করলে আসমান এবং জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এতটুকুই দোয়া আল্লাহর নামের ওসিলা দেওয়া আছে ওই আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি যার নাম দিয়ে দিন শুরু করলে আসমান এবং জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না অহুয়া সামিউল বাসির তিনি সবকিছু শুনেন এবং দেখেন প্রত্যেক যেই কাজের শুরুতে আপনি আল্লাহর নাম নিবেন সেই কাজ হবে বরকতময় আর প্রত্যেক যে কাজের শুরুতে আপনি আল্লাহর নাম না নিবেন সেই কাজ থেকে বরকত উঠে যাবে আল্লাহর নামের গুরুত্ব এত প্রত্যেক যে পশু আল্লাহর নামে জবেহ করা হবে তা আপনার জন্য হালাল প্রত্যেক যে পশু আল্লাহর নামে জবেহ করা হবে না তা আমার আপনার জন্য হারাম পৃথিবী টিকেই আছে আল্লাহ সুবাহ আল্লাহর নামের ওপর সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহ তালার নাম তার পরিচয় এবং তার গুণাবলী জানা বুঝা আমাদের জন্য অতীব জরুরি যদিও আমরা এই বিষয় থেকে অনেক গাফিল আল্লাহ সুবাহ তালার নাম পরিচয় গুণাবলীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝানো শেষে এবার আমরা আল্লাহ সুবাহ তালার নামের আলোচনার দিকে এগিয়ে যাব ইনশা আল্লাহ সবচেয়ে সুন্দর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নাম হোসনা শব্দটা আরবিতে আহসান শব্দের মহান্নাস যা সর্বোত্তম সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহার হয় আল আসমাউল হোসনা আল্লাহ সুবাহ রয়েছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নাম সমূহ শুধু একটা নাম নয় নাম সমূহ অনেক নাম বহু নাম কত নাম আল্লাহ সুবাহ রয়েছে তা আমি আপনি জানি না এই বিষয়ে আলোচনা আমরা করব ইনশা আল্লাহ তো এই আয়াতে আল্লাহ সুবাহ বলছে যে আল্লাহ সুবাহ জন্য রয়েছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর নাম সমূহ ফাদুবিহা ওহে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর নাম দিয়ে আল্লাহর এই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আল্লাহ সুবাহকে ডাকো আর তাদেরকে পরিত্যাগ করো তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহ সুবাহ নামের মধ্যে বিকৃতি ঘটায় সাইজুসাউনা মাকান আমালুন জেনে রাখো যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি ঘটায় তারা তাদের কর্মের ফল প্রতিদান একদিন না একদিন পাবেই সুরা আরফ একশো আশি নম্বর আয়াত এ আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে ভাবে প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু নাম রয়েছে এক দুই আল্লাহ সুবহানাহু নামগুলো সর্বোত্তম সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নাম দিন আল্লাহ সুবাহান শুধু একটা নাম নয় আসমা বহু নাম নাম সমূহ অগণিত নাম রয়েছে চার আল্লাহ সুবাহ এই নামগুলো দিয়ে আল্লাহ সুবাহ ডাকা যায় আল্লাহ সুবাহ ডাকার আল্লাহ নির্দেশ দিচ্ছেন বিহা তোমরা ডাকো আল্লাহকে আল্লাহর নাম দিয়ে আল্লাহ নির্দেশ দিচ্ছেন মানুষকে মানুষ যেন আল্লাহকে ডাকে আল্লাহ সুবাহান নাম দিয়ে পাঁচ যারা আল্লাহ সুবাহান নামের মধ্যে বিকৃতি ঘটাবে ইলহাদ করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিয়ামতের মাঠে যা আল্লাহ সুবাহ আয়াতের শেষ অংশ বলে দিয়েছেন সুরা আরফ একশো আশি নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ নামের এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবাহ নামের ব্যাখ্যায় আমরা প্রথমত বলতে চাই এক নাম্বার আল্লাহ সুবাহ নাম কে রাখবে আল্লাহ সুবাহ নাম আমরা কোথায় থেকে জানবো আমি আপনি ইচ্ছা করে আল্লাহকে একটা নাম দিব না কোথায় থেকে জানতে পারবো যে এটা আল্লাহ সুবাহ নাম দুই হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিসে বিকুল্লি ইসমিন বিহিন আফসাক হে আল্লাহ তোমার ওই সমস্ত সকল নাম দিয়ে তোমাকে ডাকছি যেই নাম তুমি তোমার নিজের জন্য রেখেছ সাম্মাইতা বিহীন আফসাক যেই নাম তুমি তোমার নিজের জন্য রেখেছ ওই সমস্ত নাম দিয়ে আমি তোমাকে ডাকছি অথবা আংসাল তাহু ফিকিতাবিক যে নাম তুমি তোমার পবিত্র কোরআনে বলেছ যে এটা তোমার নাম অথবা আল্লাম তাহু আহাদাম খালকিক অথবা তোমার বান্দাদের মধ্যে থেকে তোমার সৃষ্টি জীবের মধ্যে থেকে তোমার কোনো নবী রাসুলকে তুমি যে নাম শিখিয়ে দিয়েছ যে এটা তোমার নাম ওই নাম দিয়ে আমি তোমাকে ডাকছি অথবা আউিস্তা আসার তাবিহি ফি ইলমিল ওই নাম যে নাম না তুমি পবিত্র কোরআনে বলেছ না তোমার নবী রাসুলকে জানিয়েছ যেই নাম তোমার ইলমে গায়েবে তোমার জ্ঞানে তোমার ওই নাম আছে দুনিয়ার কেউ জানে না যে এটা তোমার নাম ওই নাম দিয়েও তোমাকে ডাকছি সাহি ইবন হেব্বানের দুই হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস এই হাদিস প্রমাণ করে যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পক্ষ থেকে এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ সুবাহান তালার নাম যদি আমরা জানতে চাই তো এই নাম জানার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আল্লাহ আল্লাহর নাম শুধু আল্লাহ নিজেই তার জন্য রাখতে পারেন দুনিয়ার কেউ আল্লাহর নাম আল্লাহর জন্য আল্লাহর নাম নির্ধারণ করার ক্ষমতা রাখে না দুই আল্লাহ সুবহান তাল্লাহর নাম হয় পবিত্র কোরআনে পাওয়া যাবে অথবা নবী রাসুলদের মুখে সহি হাদিসে পাওয়া যাবে রাসুল রাসুল সাল্লা ওয়াসাল্লামের মুখ থেকে পাওয়া যাবে যে এটা আল্লাহর নাম অথবা যে নাম আমরা কেউই জানি না আল্লাহ সুবহানাহু তাআলা জানেন তার ইলমে গায়েবের খবরে এই শেষের বাক্যটা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলার নামের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই নিরানব্বইটা নাম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এমনও অনেক বহু নাম কত নাম আছে সেটা আল্লাহ জানেন যেটা না তিনি আমাদের জানিয়েছেন না কোরআনে বলেছেন না হাদিসে আছে ইলমে গায়েবে তার নিকটে আছে শেষের বাক্যটা প্রমাণ করে যে আল্লাহ সুবাহানাহতালার নাম হচ্ছে অগণিত নির্দিষ্ট কোনো সীমানায় তার মধ্যে থেকে নিরানব্বইটা নাম আল্লাহ সুবাহানাহতালা আমাদের জানিয়েছেন তারপরের কথা এই হাদিস প্রমাণ করে যে মানুষ নিজে থেকে কোনো নাম আল্লাহ সুবাহানাহতালার জন্য নির্ধারণ করতে পারবে না যদি কেউ বলতে চায় যে খোদা হাফেজ তাহলে তাকে প্রমাণ করতে হবে যে এই খোদা নামটা আল্লাহ নিজের জন্য কোরআনে কোথাও ব্যবহার করেছেন অথবা আল্লাহর রাসুল তার প্রতিপালকের জন্য সহি হাদিসে কোথাও ব্যবহার করেছেন যদি প্রমাণ না থাকে যে এই খোদা নামটা আল্লাহ তার নিজের জন্য রেখেছেন তাহলে আমার এবং আপনার এই অধিকার নাই যে আমরা আল্লাহর জন্য এই নামটা ব্যবহার করব। যদি কেউ ব্যবহার করে তাহলে সুরা আরাফের একশো আশি নম্বর আয়াতের অধীনে এলহাদ আল্লাহর নামের বিকৃতির গুনাহে মহা গুনাহে লিপ্ত হবে যার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দিবেন ভয়াবহ কঠিন শাস্তি প্রত্যেক যে নাম মানুষ আল্লাহর জন্য ব্যবহার করবে বাধ্যতামূলক ওই নাম আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে অথবা রাসুলের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে আল্লাহ সুবাহ তালার জন্য গড নাম ব্যবহার করা যাবে না আল্লাহ সুবাহ জন্য কৃষ্ণ ব্রাহ্মণ ভগবান যত নাম আছে কিছুই আল্লাহ সুবহানাহু জন্য ব্যবহার করা যাবে না খোদাও ব্যবহার করা যাবে না গডও ব্যবহার করা যাবে না যতক্ষণ না প্রমাণিত হবে যে এই নাম আল্লাহ তার নিজের জন্য রেখেছেন কোরআনে কোথাও বলেছেন হাদিসে রাসুল কোথাও বলেছে যদি কোনো প্রমাণ না থাকে আর মানুষ ব্যবহার করে তাহলে মহা গুনাহে লিপ্ত হবে গুনাহের নাম হচ্ছে এলহাদের গুনাহ আল্লাহর নামের মধ্যে বিকৃতি সৃষ্টি করার গুনাহ সম্মানিত উপস্থিতি সুতরাং আল্লাহ সুবাহ নাম বিষয়ে প্রথম দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম এক আল্লাহর নাম আমি এবং আপনি রাখতে পারি না আমার এবং আপনার রাখার অধিকার নাই আল্লাহর নাম একমাত্র আল্লাহ সুবাহ নিজেই রাখতে পারেন দুই আল্লাহ সুবাহ নামের নির্দিষ্ট কোনো সীমা নাই নির্দিষ্ট কোনো সংখ্যা নাই আল্লাহ সুবাহ কত নাম আছে তা আল্লাহ সুবাহ ভালো জানে তার মধ্যে আমরা কোরআন এবং হাদিস থেকে নিরানব্বইটা নাম জানতে পারি তারপরের কথা আল্লাহ সুবাহ তিন নম্বর কথা আল্লাহ সুবাহ নাম এবং মানুষের নামের মধ্যে পার্থক্য কি মানুষের নাম এবং আল্লাহ সুবাহ নামের মধ্যে পার্থক্য হচ্ছে আসমা উল্লাহ আলামুন একজন মানুষের নাম আমি রাখলাম হাসান একজন মানুষের নাম আমি রাখলাম আফজাল আফজাল মানে কি আফজাল মানে হচ্ছে সর্বোত্তম আফজাল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম আমাদের গ্রামে আপনাদের গ্রামে একজন ব্যক্তি যখন জন্ম নিল আকিকার সময় তার নাম রাখা হলো আফজাল বড় হয়ে সারা ঢাকার সারা ডেমরার সবচেয়ে সন্ত্রাসী সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ মানুষে পরিণত হলো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই মানুষের নামের সাথে আল্লাহর নামের পার্থক্য এই জায়গাতেই যে মানুষের যে নাম রাখা হয় ওই নামের অর্থের সাথে ওই মানুষের বাস্তবতার মিল থাকবে এটা জরুরি কিছু নয় যেই মানুষের নাম আফজাল যার অর্থ সর্বোত্তম সে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষও হতে পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু আল্লাহ সুবাহ প্রত্যেক যে নাম রয়েছে ওই নামের যে অর্থ রয়েছে তা সর্বোচ্চভাবে সর্বোত্তমভাবে সর্বশ্রেষ্ঠভাবে ওই নামের অর্থ ওই নামের অন্তর্নিহিত গুণ আল্লাহ সুবাহ জন্য সাবেদ প্রমাণিত রয়েছে এটা হচ্ছে আল্লাহর নামের সাথে মানুষের নামের পার্থক্য সম্মানিত উপস্থিতি তারপরের কথা চার নম্বর কথা আল্লাহ সুবাহ নাম নিয়ে আমরা যেমন আল্লাহ সুবাহ আলার জন্য যে নাম সেই নাম আল্লাহ সুবাহ তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম বাদ দিয়ে অন্য কোনো নামকরণ করতে পারি না ঠিক তেমনি আল্লাহ সুবাহ তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম অন্য কারোর জন্য ব্যবহার করতে পারি না এটা হলো চার নাম্বার কথা আল্লাহ সুফানার একটা নাম বা গুণ হচ্ছে মালিকুল আমলাক তিনি সকল বাদশাদের বাদশাহ সকল রাজাদের রাজা এখন কেউ যদি কারো নাম রাখে শাহেন শাহ তাহলে এটা হবে আল্লাহ সুবাহ নামের বিকৃতি আল্লাহ সুবাহ একটা নাম হচ্ছে মুগিস বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে আল্লাহ সুবাহ একমাত্র আল্লাহ সুবাহ তাআলা উদ্ধার করতে পারেন মুগিস শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়লে উদ্ধারকারী এখন কেউ যদি বড় পীর আব্দুল কাদের জেলানিকে বলে গাউসুল আজম তাহলে ইলহাদের গুনাহে লিপ্ত হবে আল্লাহর নামের মধ্যে বিকৃতি সাধনের গুনাহে লিপ্ত হবে কেননা গাউসুল আজম শব্দের অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী আর বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র কে আল্লাহ সুবাহ সুতরাং যে নাম আল্লাহ তার নিজের জন্য রাখেননি ওই নাম তার জন্য রাখা যেমন গুণা ঠিক তেমনি আল্লাহ তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম দুনিয়ার কোনো মানুষের জন্য ব্যবহার করাও গুণা চাহে সে মানুষ যত বড়ই হোক না কেন যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক আল্লাহ সুবাহ তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম ওই গুণ ওই অর্থ পৃথিবীর আর দ্বিতীয় মান দ্বিতীয় কোনো মানুষের জন্য সাবেত করা দ্বিতীয় কোনো মানুষের জন্য ব্যবহার করা মহাপাপ মহাগুনা এলহাদের গুণা যার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ সুবাহ দিবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ নামের আলোচনার পরে এবার আমরা আল্লাহ সুবাহর গুণের আলোচনার দিকে এগিয়ে যাব গুণাবলী আল্লাহ সুবাহ গুণাবলী সম্পর্কে আমরা আগেই বলেছি আল্লাহর যে নামগুলো রয়েছে ওই নামগুলোর যে অর্থ রয়েছে ওই অন্তর্নিহিত অর্থ সর্বোচ্চভাবে সর্বোত্তমভাবে সর্বশ্রেষ্ঠভাবে আল্লাহ সুবাহ তালার জন্য প্রমাণিত আল্লাহ সুবাহানাহ গুণ হিসেবে প্রমাণিত তো আল্লাহ সুবাহ যে গুণাবলী রয়েছে এর প্রমাণগুলো আমরা কোথায় পাবো সুরা নাহালের ষাট নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল মাসালুল আলা জেনে রাখো আল্লাহ সুবহানাহ তাআলার জন্য রয়েছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ গুণ শুধু তাই নয় আল্লাহ সুবহানাহ তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় প্রতিপালক হওয়ার জন্য সৃষ্টিকর্তা হওয়ার জন্য এবাদতের যোগ্য হওয়ার জন্য গুণের কথা বলেছেন কেউ যদি ইবাদতের যোগ্য হতে চায় তার মধ্যে এই গুণ থাকতে হবে যেমন আল্লাহ সুবহানাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন সূরা নাহলের 20 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওহে মানুষ যারা আমাকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তারা জেনে রাখো তোমরা যাদের এবাদত করছো লাখলকুনা সেই আও তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না একটা পিঁপড়াও সৃষ্টি করতে পারবে না অহম ইখলাকুন বরং তারাই তো সৃষ্ট তাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে মনে করেন বাংলাদেশের একদল মানুষ শাহজালালের দরবারে গিয়ে কিছু চায় হাত উঠিয়ে কিছু চায় তো আল্লাহ সুবাহানা তালা ওই মানুষকে বলতেছে পবিত্র কোরআন সবার জন্য আল্লাহ ওই মানুষকে বলতেছে ওহে মানুষ তুমি যে শাহজালালের ইবাদত করছো ওই শাহজালাল একটা পিঁপড়াও সৃষ্টি করতে পারবে না একটা মাছও সৃষ্টি করতে পারবে না বরং আমি আল্লাহ ওই শাহজালালকে সৃষ্টি করেছি তোমরা যাদের এবাদত করো তারা কিছুই সৃষ্টি করার ক্ষমতা রাখে না বরং আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি যাদেরকে তোমরা এবাদত করছো সুতরাং এবাদতের যোগ্য হওয়ার জন্য সৃষ্টি করার ক্ষমতা থাকা লাগে ইব্রাহিম আলাই সালাতাম তার পিতাকে বলছেন সুরা মারিয়ামের চল্লিশ নম্বর আয়াত ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু ওয়া হে আমার পিতা আপনি এমন মূর্তির কেমনে ইবাদত করেন যে মূর্তি না কিছু শুনতে পায় না কিছু দেখতে পায় না আপনার কোনো চারানা উপকার করার ক্ষমতা রাখে ওই মূর্তির আপনি কেমনে ইবাদত করেন এ আয়াত প্রমাণ করে ইবাদত হওয়ার ইবাদত পাওয়ার যোগ্য হওয়ার জন্য মানুষের উপকার করার ক্ষমতা থাকা লাগে উপকার করতে পারার ক্ষমতা থাকা লাগে ঠিক তেমনি সুরা আম্বিয়ার 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ও তাআলা বলছেন আফাতা আবুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ানফাউকুম শাইআন ও হে মানুষ তোমরা কিভাবে এমন জিনিসের ইবাদত করো এমন সত্তার ইবাদত করো এমন পীর এমন বুজুর্গ এমন মাজারের ইবাদত করো এমন মূর্তির ইবাদত করো লা তোমরা যারা লা ইয়ানফাউকুম তোমাদের বিন্দু মাত্র উপকার করতে পারবে না ওয়া লা না তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না তোমরা কেমন জন্য তাদের এবাদত করো তথা এবাদত পাওয়ার যোগ্য হওয়ার জন্য মানুষের উপকার করার উপকার এবং ক্ষতি করার ক্ষমতা থাকা লাগে নিজের ভিতরে শুধু তাই নয় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ যখনই কোন ইহুদি কোন খ্রিস্টান কেউই আল্লাহ সুলহান দিকে দুর্বল কোন গুণ দুর্বল কোন সিফাত দুর্বল কোনো বৈশিষ্ট্য আল্লাহ সুবাহর দিকে সম্পৃক্ত করেছে তখন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে কঠোর ভাষায় ওই কথার প্রতিবাদ করেছেন যেমন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে মায়দার চৌষট্টি নম্বর আয়তে বলছেন ইহুদিরা বলে যে আল্লাহ সুবাহ তালার হাত হচ্ছে সংকীর্ণ সংকুচিত নাউজুবিল্লাহ বাল্লিয়াদা হোমাবসুদাতান বরং জেনে রাখো আল্লাহ সুবাহ তালার দুই হাত প্রশস্ত ইংফে কোকাইফা তিনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 181 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলছেন লাকাদ সামি আল্লাহু কাওলাল লাযিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শুনে নিয়েছেন যারা বলে ইন্নাল্লাহা ফকির ওয়া নাহনু আগনিয়া আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছে ধনী আল্লাহ ফকির কেন আল্লাহ দান করতে বলেছে তাই কথা বুঝেননি নাউজুবিল্লাহ একদল মোনাফেক একদল ইহুদি খ্রিস্টানদেরকে যখন রাসুল ইসলাম দানের কথা বললেন যে আল্লাহ দান করতে বলছে তোমরা যদি দান করো আল্লাহ তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে তখন তারা বলতে লাগলো ইন্নআল্লাহ ফকির ওনাহন যে আল্লাহ মানুষের কাছে টাকা চায় সে আল্লাহ তো ফকির তখন আল্লাহ সুবাহ বলছে তাদের এই কথা আল্লাহ শুনেছেন এই কথা আল্লাহ লেখে রেখেছেন এবং এই কথার বিচার আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে করবেন সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে যে যখনই কেউ আল্লাহর দিকে খারাপ দুর্বল কোনো গুণ সম্পৃক্ত করেছে তখন আল্লাহ সুবাহানহতালা কঠোর ভাষায় তার প্রতিবাদ করেছেন সুরা মারিয়ামের নব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহতালা বলছেন ইহুদি খ্রিস্টানরা এমন জঘন্য এমন মহা অন্যায় এমন মহা গর্হিত কথা বলেছে মহা অন্যায় কথা বলেছে যদি সেই অন্যায় কথা সেই জঘন্য এবং নিকৃষ্ট কথা আসমান শুনে নেয় তাহলে আসমান ফেটে চৌচির হয়ে যাবে যদি সেই কথা জমিন শুনে নেয় তাং সাক্ষুল আর্য জমিন ফেটে খান খান হয়ে যাবে যদি ওই মহা অন্যায় মহা অপরাধের কথা পাহাড় পর্বত শুনে নেয় হিমালয় পাহাড় শুনে নেয় তাহিরুল জিবাল হাদ্দা একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে আঘাত খেয়ে ভেঙ্গে চৌচির হয়ে যাবে এত মহা অন্যায়ের কথা তারপরে আল্লাহ সুবাহ বলছেন সেই কথাটা কি আংদাউলির রহমান ওয়ালাদা যে তারা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে নাউজুবিল্লাহ তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা ইয়ামবাগিলির রাহমানি আইয়াত্তাখিদা ওয়ালাদা রহমানের শানে এটা মানায় না যে রহমানের সন্তান থাকবে বরং ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান আব্দা জেনে রাখো দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে যা কিছু আছে যত বড় নবী রাসূলই হোক যত বড় পীর বুজুর্গই হোক যেই হোক না কেন আসমান এবং জমিনে আছে কিয়ামতের মাঠে রহমানের দরবারে তারা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দাস হয়ে আল্লাহর গোলাম হয়ে কিয়ামতের দরবারে উপস্থিত হবে কেউই আল্লাহর সন্তান নয় কেউই আল্লাহর কাছে দাসের উপরে গোলামের উপরে কারো কোনো স্থান মর্যাদা নাই কিয়মতের মাঠে সবাই কুল্লু মাংসি সামাওয়াত আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন আসমান এবং জমিনে যা কিছু আছে যত বড় পীর বুজুর্গ অলিয়া উলিয়া নবী রাসুল যেই হোক না কেন আতির রহমান আব্দা কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে রহমানের নিকটে তার গোলাম তার দাস হয়ে উপস্থিত হবে সম্মানিত উপস্থিতি এইভাবে আল্লাহ সুলহানা পবিত্র কোরআনে যখনই কেউ তার দিকে দুর্বল খারাপ কোনো গুণ সম্পৃক্ত করেছে তখন আল্লাহ সুবাহ কঠোর ভাষায় তার প্রতিবাদ করেছেন এই জিনিসগুলো প্রমাণ করে এই আয়াতগুলো প্রমাণ করে যে প্রতিপালক হওয়ার জন্য এবাদতের যোগ্য হওয়ার জন্য গুণ থাকা লাগে এই গুণগুলো আল্লাহ সুবাহ রয়েছে আর সেগুলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোচ্চ পর্যায়ের গুণ যেমন আমরা দু একটা উদাহরণ দেখি যে আল্লাহর গুণ কিভাবে সর্বোচ্চ আল্লাহর গুণ কিভাবে সর্বশ্রেষ্ঠ আল্লাহর গুণ কিভাবে সর্বোত্তম আল্লাহ সুবাহ একটা গুণ হচ্ছে হচ্ছে আলিম আল্লাহ সুবাহ জ্ঞানী আমাদের সমাজেও জ্ঞানী মানুষ আছে ডক্টরের ডিগ্রিধারী মানুষ আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে আলেম ওলামা আছে তারাও জ্ঞানী আল্লাহ সুবাহ এই জ্ঞানী আর তাদের এই জ্ঞানী হওয়ার মধ্যে পার্থক্য কি আল্লাহ সুবাহানাহতালার জ্ঞানী তাদের জ্ঞানী হওয়ার মধ্যে এক নম্বর পার্থক্য হচ্ছে এই মানুষগুলো এক সময় জাহেল ছিল অজ্ঞ ছিল মূর্খ ছিল মায়ের পেট থেকে নিরক্ষর আনপাড় অজ্ঞ জাহেল হয়ে জন্ম নিয়েছে আস্তে আস্তে তারা জ্ঞান হাসিল করেছে আর আল্লাহ সুবাহ অনাদি যার কোনো শুরু নাই অনাদিকাল থেকে জ্ঞানী এবং অনন্তকাল পর্যন্ত জ্ঞানী থাকবেন আর এই মানুষগুলো একদিন বৃদ্ধ বয়সে তাদের জ্ঞান হারিয়ে ফেলবে ভুলে যাবে কথা মনে থাকবে না যত বড়ই বিজ্ঞ হোক পণ্ডিত হোক মানুষ ভুলে যায় আল্লাহ সুবহান বলছেন লা জেনে রাখো আমাদের প্রতিপালক তোমাদের প্রতিপালক কোনো কথা ভুলেনও না কোনো কথা তার নিকট থেকে ছুটেও যায় না লা লাদিল্লু রব্বি ওয়ালায়াংসা আমার প্রতিপালক কোনো কথা ভুলেন না শুধু তাই নয় আল্লাহ সুবাহ জ্ঞান এত বেশি আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে সুরা আনামের উনষাট নম্বর আয়াতে বলছেন জেনে রাখো হে দুনিয়ার মানুষ আল্লাহ সুবহান ও তালার নিকটে গায়েবের জ্ঞান রয়েছে অদৃশ্যের জ্ঞান রয়েছে এই গায়েবের জ্ঞান অদৃশ্যের জ্ঞান আল্লাহ সুবহান ও তালা ব্যতীত কেউই জানে না আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামও জানেন না গায়েবের খবর যদি জানতেন তাহলে মা আয়েশা রাজি আল্লাহ তালা আনহার হারটা যখন হারিয়ে গেল ওই হারটা কোথায় ছিল সেটাও বলে দিতে পারতেন মা আয়েশা রাজি আল্লাহ তালা আনহার ওপর যখন অপবাদ লাগানো হলো তখনও তিনি বলে দিতে পারতেন যদি তিনি গায়েবের জ্ঞান রাখতেন আমাদের রাসুলও গায়েবের জ্ঞান রাখেন না আল্লাহ সুবাহ বলছে কেউই জানে না গায়েবের জ্ঞান একমাত্র তিনি ছাড়া আল্লাহ সুবহান ছাড়া কখন কে কোথায় মরবে কখন কার জন্ম হবে কোথায় বৃষ্টি হবে কার রিজিক কোথায় আছে দুনিয়ার কোনো বিজ্ঞানী কোনো যন্ত্র সবাই একত্রিত হয়েও বলতে পারবে না কার কখন মৃত্যু ঘটবে কার কোথায় রিজিক আছে কে কখন জন্ম নিবে একমাত্র আল্লাহ সুবহান নিকটে গায়েব অদৃশ্যের জ্ঞান রয়েছে কখন কিয়ামত হবে কখন পৃথিবী ধ্বংস হবে কেউই বলতে পারবে না তারপরে আল্লাহ সুবহান বলছেন عنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها আসমানে এবং জমিনে যা কিছু আছে ভূপৃষ্ঠে যা কিছু আছে সমুদ্রের অতল গহব্বরে যা কিছু আছে সবকিছুর জ্ঞান আল্লাহ সুবহান রাখেন আলামহা গাছের একটা পাতাও যদি পড়ে তো ওই পাতা পড়ে যাওয়ার জ্ঞানটাও আল্লাহ সুবহান রাখেন ওলা হাব্বাতিং ফিজুলুমাতিল আরদে ওলা রত্মিং ওলা ফি কিতাবিন মুবিন খড় কুটো ধুলিকণা বালিকণা শুকনা ভিজা যা কিছু আছে জমিনের অন্ধ সমুদ্রের অন্ধকারে সব কিছুর জ্ঞান আল্লাহ সুবাহান রাখেন সুরত আগাবনের চার নম্বর আয়তে আল্লাহ সুবাহান বলছেন আল্লাহ সুবাহান আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে তার জ্ঞান রাখেন ইয়া আলমা তো সিরুন ওহে মানুষ তোমরা যা গোপনে করো তাও আল্লাহ জানে তোমরা যা প্রকাশ্যে করো তাও আল্লাহ জানে শুধু তাই নয় অল্লাহ আলী মুম্বিদাতি সুদূর তোমরা মনে মনে যা কল্পনা করো এই কল্পনার জ্ঞান আল্লাহ সুবহান তালা রাখেন এটা হচ্ছে আল্লাহ সুবহান তালার জ্ঞান সুতরাং প্রত্যেক অনেক যে গুণ আল্লাহ সুবাহ জন্য রয়েছে সে গুণ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভাবে আল্লাহ সুবাহ তাআলার জন্য প্রমাণিত আল্লাহ সুবাহ তাআলার গুণ হচ্ছে সামির বাসির তিনি শুনেন তিনি দেখেন এখানে পাশে বসে যদি কেউ কানে কানে কথা বলে আমি শুনতে পারবো না আর আল্লাহ সুবাহ তাআলা এই মুহূর্তে এখন সারা ডেমরায় সারা ঢাকায় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত মানুষ যত কথা বলছে একসাথে সকলের কথা আল্লাহ সুবাহ তাআলা শুনতে পাচ্ছেন তার নাম হচ্ছে সামির আল্লাহ সুবহান দেখতে পান নাসির অন্ধকার রাতে কেউ যদি কারো সাথে জেনায় লিপ্ত হয় কারো সাথে ফোনে গোপনে কথা বলে সেটাও আল্লাহ সুবহান দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন এর নাম হচ্ছে আল্লাহ সুবহান শোনা এর নাম হচ্ছে আল্লাহ সুবহান দেখা সম্মানিত উপস্থিতি এইভাবে আল্লাহ সুবহানাহ তালার যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় চলে যাবে আল্লাহ সুবহানাহ যত গুণ রয়েছে সেই গুণগুলো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব আল্লাহ সুবহানাহ দয়া আমরা জানি আল্লাহ সুবহানাহ রহমান রাহিম আল্লাহ সুবহানাহ দয়ালু পরম করিনাময় মানুষও তো দয়ালু মানুষও তো দয়া করে মানুষের দয়া আর আল্লাহর দয়ার মাঝে পার্থক্য কোথায় মানুষের দয়া হাসিল করার জন্য মানুষের কাছে হাত জোড় করা লাগে অনুনয় বিনয় করা লাগে কান্নাকাটি করা লাগে দুঃখ কষ্টের কথা মানুষের কাছে বলা লাগে তারপরে মানুষের অন্তরে দয়া সৃষ্টি হয় সেই দয়া কতদিন টিকবে তারও কোনো গ্যারেন্টি নাই একদিন আপনাকে দশ টাকা দিল দুই দিন দিল দশ দিন দিল পাঁচ দিনের দিন আর দিবে না পাঁচ দিনের দিন লাথি দিয়ে বের করে দিবে এর নাম মানুষের দয়া আর আল্লাহ সুবাহান দয়া এমন দয়া এমন দয়া আল্লাহ সুবাহান দয়া যদি মানুষ আল্লাহ সুবাহান নিকটে না চায় তাহলে আল্লাহ রাগ করে এই কথা বুঝাতে আমি অক্ষম আপনি মানুষের কাছে চাইলে মানুষের অন্তরে দয়া সৃষ্টি হবে সেই চাওয়ার পরে হাত পাতার পরে টেবিলে টেবিলে কোর্ট কাচারিতে অফিস আদালতে বিপদে আপদে কমিশনারের নিকটে মেয়রের নিকটে হাত পাততে পাততে দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে কাজ হাসিল হবে কিনা কোনো গ্যারেন্টি নাই এর নাম হচ্ছে মানুষের দয়া আর আল্লাহর দয়া এমন দয়া যে আপনি আল্লাহর নিকটে একবার চাননি তাই আল্লাহ রাগ করে আছে আল্লাহ সুবাহ দয়া হচ্ছে এমন দয়া এই জন্য রাসুল সাল্লাহাম বলছেন তোমাদের যদি কারো শেষে আনা আলী পায়ের জুতার ফিতা হারিয়ে যায় সে জুতার ফিতাটাও যেন কার নিকটে চাই আল্লাহর নিকটে চাই সুতরাং আল্লাহর দয়া হাসিল করার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেখুন আল্লাহ কত দয়ালু কত করুণাময় তখন আপনি বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ নাম এবং গুণাবলীর আলোচনার এই পর্যায়ে সে আমরা বলতে চাই যে আল্লাহ সুবাহ তালার নাম এবং গুণাবলীর যে কথা আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ সুবাহ নাম হচ্ছে অগণিত ঠিক তেমনি আল্লাহ সুবাহ গুণাবলী তার নামের চাইতে অগণিত কিভাবে আল্লাহ সুবাহ লোকমান সাতাশ নম্বর আয়াতে বলছেন আকলাম আসমানে এবং জমিনে জমিনে যত গাছ গাছালি আছে সকল গাছ গাছালিকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় এবং যত সাগর আছে যত আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর যত সাগর আছে মহাসাগর আছে তাদের সাথে ওই পরিমাণ আরো সাত সাগর যোগ করে দেওয়া হয় এবং এই গাছগুলোকে কলমে পরিণত করা হয় আর ওই সাত সাগর সহ যত সাগর আছে সেগুলোকে যদি কালিতে পরিণত করা হয় এবং আল্লাহ সুবাহানাও তালার গুণাবলী লেখা হয় তারপরও আল্লাহ সুবাহানাও তালার গুণাবলী লেখে শেষ করা যাবে না সুতরাং আল্লাহ সুবাহানাহ তালার নাম যেমন অপরিসীম সীমাহীন তার গুণাবলী তার চাইতেও বেশি অপরিসীম তার চাইতেও বেশি সীমাহীন আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে আল্লাহ সুবাহানাহ তালার গুণাবলী থেকে উপকার হাসিল করার নাম থেকে উপকার হাসিল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন এ পর্যায়ের কথা হচ্ছে আমরা কিভাবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী থেকে উপকার হাসিল করব। দুইটা হাদিসে একটি হাদিস এবং একটি আয়াত মাথায় রাখতে হবে ওই আয়াত যে আয়াত প্রথমে বলেছিলাম সোরা আরাফের একশো আশি নম্বর আয়াত যে তোমরা আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকো আরেকটা হাদিস যেটা সহি বুখারির হাদিস বলেছিলাম যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটা নাম আয়ত্ত করে নিবে দাখালাল জান্নাহ সে জান্নাতে চলে যাবে এই একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে বলতে চাই আল্লাহর নাম এবং গুণাবলীকে আমরা কিভাবে কাজে লাগাবো এক প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবাহানতালার যত নাম রয়েছে সব নাম মুখস্থ করতে হবে নিরানব্বইটা নামই মুখস্থ করতে হবে মুখস্থ করার পর দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহ সুবাহানতালার ওই নামের অর্থগুলো অনুধাবন করতে হবে বুঝার চেষ্টা করতে হবে নামের অর্থগুলো জানার চেষ্টা করতে হবে তিন নাম্বার কাজ হচ্ছে আল্লাহ সুবাহানতালার ওই নামগুলোকে সর্বদা মাথার মধ্যে ইনস্টল রাখতে হবে মাথার মধ্যে সব সময় ওই নামের অর্থগুলো যেন ঘটতে থাকে যখন চায়ের স্টলে বসে কারো গিবত করবেন তখন যেন মাথায় থাকে ইন্নাল্লাহ সামির আল্লাহ আমার এই গিবতের কথা শুনতে পাচ্ছেন যখন গভীর রাতে কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করবেন তখনও যেন মাথায় থাকে ইন্নাল্লাহ সামির আল্লাহ শুনতে পাচ্ছেন যখন অন্ধকারে কারোর সাথে কোনো গুনাহি লিপ্ত হচ্ছেন তখনও যেন মাথায় থাকে ইন্নাল্লাহ বাসির আল্লাহ দেখতে পাচ্ছেন যখন টেবিলের নিচ দিয়ে ঘুষ দিবেন সুদ খাবেন তখনও যেন মাথায় থাকে আল্লাহ দেখতে পাচ্ছেন নাম মুখস্থ থাকতে হবে নামের অর্থ জানা থাকতে হবে এবং আল্লাহ সকল গুণ সর্বদা মাথায় উপস্থিত হাজির থাকতে হবে তারপরের কথা হচ্ছে যখন যে বিপদে পড়বেন যখন যে সমস্যায় পড়বেন ওই সমস্যা সংশ্লিষ্ট ওই বিপদ সংশ্লিষ্ট আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকুন যেমন এখন আপনার দয়ার দরকার তখন দয়া সংশ্লিষ্ট আল্লাহর যে নামটা আছে ইয়া রাহিম ইয়া রহমান ইরহাম আলাইয়া হে রাহিম এ রহমান আমার উপর দয়া করুন যখন ক্ষমার দরকার তখন ক্ষমা সংশ্লিষ্ট আল্লাহর যে নামটা আছে ইয়া গফুর হে ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ হুমাইনাকে আফু বোন আল্লাহ তুমি ক্ষমাশীল তোহেবুল আফু ক্ষমাকে ভালোবাসো আফু আননি আমাকে ক্ষমা করো যখন বিপদে আছেন উদ্ধারের প্রয়োজন তখন আল্লাহর ওই নাম দিয়ে আল্লাহকে ডাকুন ইয়া মুগিস হে বিপদ থেকে উদ্ধারকারী আমাকে উদ্ধার করুন এইভাবে আল্লাহর নিরানব্বইটা নাম যখন যে সমস্যায় পড়বেন ওই সমস্যার সংশ্লিষ্ট যে নামটা আছে ওই নাম দিয়ে আল্লাহ সুবাহ আল্লাহকে ডাকুন আল্লাহ অতি দ্রুত সাড়া দিবেন ইনশা আল্লাহ তারপরের পাঁচ নাম্বার কথা হচ্ছে আল্লাহ সুবাহর যত গুণ আছে এই গুণগুলোর মধ্যে থেকে যে গুণগুলো মানুষের জন্য প্রশংসার সেই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করুন আল্লাহ সুবাহর কিছু গুণ রয়েছে যা মানুষের জন্য খারাপ মানুষের জন্য ত্রুটির যেমন আল্লাহ সুবাহানার একটা গুণ হচ্ছে কিবরিয়া আল্লাহ সুবাহান অহংকারী পৃথিবীতে দুনিয়াতে আসমানে জমিনে একমাত্র অহংকার করা একমাত্র গর্ব করা আল্লাহ সুবাহানার জন্যই মানায় তিনি ব্যতীত আর কেউ যদি অহংকার করে আর কেউ গর্ব করে তো আল্লাহ সুবহান বলছে তাকে আমি জাহান নামে দিয়ে দিব সে জান্নাতে যেতে পারবে না তো অহংকার করা এত খারাপ মানুষের জন্য তো আল্লাহ সুবহান এই গুণটা মানুষের জন্য খারাপ কিন্তু আল্লাহর এমনও গুণ রয়েছে যেগুলো মানুষের জন্য ভালো যে আল্লাহ সুবাহানাও তালা আপনার গুণাহ ক্ষমা করতে পারে আপনার ভুল ক্ষমা করতে পারে সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষের প্রতিদিনের লক্ষ লক্ষ ভুলকে যে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন আর আপনার অধীনস্থ একজন কর্মচারী একটা ভুল করলে আপনি তাকে ক্ষমা করতে পারেন না ক্ষমাশীল হন আল্লাহ সুবাহানাও তালা ক্ষমাশীল যে আল্লাহ সারা পৃথিবীর কাফের মোশরেক অত্যাচারী নাস্তিক সকলের উপর দয়া করছে আল্লাহর দয়ায় তারা খেতে পায় যদি আল্লাহর দয়া না থাকতো তাহলে কাফের মোশরেক নাস্তিকেরা এক ঢোক পানিও পান করতে পারত না একটা ভাতের দানাও পেটে দিতে পারত না আল্লাহর দয়ায় তারা খেতে পাচ্ছে যে আল্লাহ এত দয়ালু আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর কেন দয়া করেন না আল্লাহ সুবাহানতালা বলছেন ইরাহামু মানফিলার দিয়ে রাহামুকুম মানফিসামা ও হে দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে আছে তোমরা তাদের উপর দয়া করো আসমানবাসী তোমাদের উপর দয়া আদায় করবে সম্মানিত উপস্থিতি এইভাবে আমরা আল্লাহ সুবাহানতালার নাম থেকে আল্লাহ সুবাহানতালার উপকার আল্লাহ সুবাহর গুণাবলী থেকে উপকার হাসিল করতে পারি আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসালাত ওসালাম আলামাল্লা নবী বাদা বক্তব্যের শেষাংশে এসে পৌঁছে গেছি শেষাংশের জরুরি কথা হচ্ছে আল্লাহ সুবহানহতালার গুণাবলীকে যুগে যুগে বিকৃতি করা হয়েছে আল্লাহ সুবহানহতালার গুণাবলীর মধ্যে যুগে যুগে পরিবর্তন সৃষ্টি করা হয়েছে কিভাবে একদল মানুষ বলে যে আল্লাহ সুবহানহতালার কোনো গুণ থাকতে পারে না কেন যারা সৃষ্টিজীব তাদের গুণ থাকতে পারে যদি আল্লাহর গুণ তো সাবেত করা হয় প্রমাণ করা হয় আল্লাহর জন্য গুণ নির্দিষ্ট করা হয় তাহলে আল্লাহকে সৃষ্টিজীবের সাথে সাদৃশ্য দেওয়া হবে এটা একদল মানুষের অভিযোগ যদিও এই আলোচনাগুলো কঠিন আলোচনা অত বিস্তারিত আলোচনা করা যাবে না তারপরও সারমর্ম আপনাদের সামনে বলতে চাই যে ইসলামের ইতিহাসে প্রথম যখন দার্শনিকদের বই পুস্তক আরবিতে অনুবাদ করা হয় দার্শনিক মানে এরিস্টটল প্লেটো যারা আছে তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ করা হয় দর্শন শাস্ত্র কর্তৃক প্রভাবিত হয়ে একদল মানুষ আল্লাহ সুবাহানাহতালার গুণাবলী আল্লাহ সুবাহানাহতালার নামের উপর প্রশ্ন উত্থাপন করা শুরু করে ওই সমস্ত দার্শনিকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য একদল মুসলিম যুক্তি দিয়ে যুক্তির জবাব দেওয়া শুরু করে ওই দার্শনিকদের আরবিতে বলা হয় ফালা সেফাহ আর যারা যুক্তি দিয়ে দার্শনিকদের যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে যাচ্ছিল তাদেরকে আরবিতে বলা হয় মোতাকাল্লিমিন যুক্তিবিদ তর্কবিদ যাদেরকে আমরা জানি মাতুরিদি নামে আশারি নামে হানাফিরা অধিকাংশ হচ্ছে মাতুরিদি আর সাফিরা অধিকাংশ হচ্ছে আশারি তো ওই সমস্ত নাস্তিকদের দার্শনিকদের যারা আল্লাহ সুবাহর নাম ও গুণাবলীর উপর অভিযোগ উত্থাপন করেছিল তাদের অভিযোগের জবাব যুক্তি দিয়ে সব অভিযোগের জবাব দেওয়া যায়নি আর বিশ্বাসের বিষয়ে সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না তো যেই বিষয়গুলো যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেনি মা তুরিদিরা আশারিরা সেই বিষয়গুলোতে তারা আল্লাহর নামের গুণাবলীর মধ্যে বিকৃতি করেছে অর্থের পরিবর্তন করেছে তাবিল করেছে আশাড়ি এবং মাতুরিদিরা আল্লাহ সুবহানাহু তাআলার সাতটা গুণ ছাড়া অন্য কোনো গুণ স্বীকার করে না আল এলম আল কুদরত আল কালাম আল ইরাদা হাসামা আল বাসার আল্লাহ জ্ঞানী আল্লাহ ক্ষমতাশীল আল্লাহর ইচ্ছা শক্তি আছে আল্লাহ কথা বলতে পারেন আল্লাহ শুনতে পান আল্লাহ দেখতে পান এই গুণগুলো ছাড়া সাতটি গুণ ছাড়া আল্লাহ সুবাহান আল হাই আল্লাহ সুবহান তালা জীবিত এই সাতটি গুণ ছাড়া তারা আর দ্বিতীয় কোনো গুণ আল্লাহর জন্য মানে না আল্লাহ সুবহান তালা যে গফুর ক্ষমাশীল এই গুণ আশাহারি মাতুরিদিরা মানে না আল্লাহ সুবাহানাওতালা যে রাহমান রাহিম দয়ালু এই গুণ আশাহারি মাতুরিদিরা মানে না কেন যুক্তি দিয়ে তারা এটা প্রমাণ করতে পারেনি তাদের মাথায় প্রশ্ন যে দয়া করতে গেলে তো সফট কর্নার লাগে মন নরম হওয়া লাগে তাহলে এটা কেমন কথা যে আল্লাহর জন্য যদি আমরা এই জিনিসটা সাবিত করতে যাই তাহলে কেমন হবে এই রকম বাহ্যিক অনেক যুক্তির কারণে তারা আল্লাহ তালার সাতটি গুণ ছাড়া বাকি সব গুণাবলীকে তাবিল করে অর্থের পরিবর্তন সৃষ্টি করে আল্লাহ তালার হাত রয়েছে তারা সেটা পরিবর্তন করে বলেছে হাতের অর্থ হচ্ছে শক্তি এইভাবে সর্বক্ষেত্রে তারা পরিবর্তন সৃষ্টি করেছে আরেক দল রয়েছে যারা আল্লাহ সুবাহানতালার সব গুণাবলীকে মানুষের সাথে সাদৃশ্য দিয়েছে যাদেরকে বলা হয় মুসাববেহা তারা সব গুণাবলীকে মানুষের সাথে সাদৃশ্য দিয়েছে এই সকল ফেতনা ভ্রান্ত ফেরকা বাতিল ফেরকার জবাবে সংক্ষেপে দুই এক মিনিট কথা যদিও সময় শেষের দিকে প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবাহ সুরা সুরার এগারো নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু মতো কিছুই নাই যারা আরবি ভাষা জানে তারা বলতে পারবে যে লিহি কাফ শব্দটাও মতো অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয় মিছিল শব্দটাও মতো অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয় অনুরূপ অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয় তো আল্লাহ সুবাহানহতলা পর পর অনুরূপ মতো এই কথাটা দুইটা শব্দ কেন ব্যবহার করেন লাইসা কামিসলিহি সেই বাসির তার উদ্দেশ্য হচ্ছে অর্থ তখন এটা দাঁড়াবে যে আল্লাহ সুবাহানহতালার মতো হওয়া তো দূরের কথা আল্লাহ সুবাহানহতালার ধারে কাছেও কেউ নাই কথা কি বুঝাতে পেরেছি আরো বেশি তাকিদ আরো বেশি কঠোরতা যে আল্লাহ সুবাহর অনুরূপ হওয়া সৃষ্টি জগতের মধ্যে কেউ তো দূরে থাক আল্লাহ সুবাহর ধারে কাছেও কেউ নাই বাসির আল্লাহ সুবাহ শুনেন এবং দেখেন আল্লাহ যেমন তার নিজের জন্য শোনা এবং দেখা গুণ সাবেত করেছেন মানুষের জন্য আল্লাহ এই গুণ সাবেত করেছেন সুরা ইনসানের দুই নম্বর আয়তে আল্লাহ সুহান বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে আমি শুক্র থেকে সৃষ্টি করেছি অতপর মানুষকে সামির এবং বাসির বানিয়েছি মানুষ শুনতে পায় মানুষ দেখতে পায় কিন্তু মানুষের শোনা এবং মানুষের দেখা আর আল্লাহর শোনা আল্লাহর দেখা এক নয় ওই একই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহর মতো কিছুই নাই আল্লাহ শুনেন এবং দেখেন তার মানে মানুষের শুনে এবং দেখে কিন্তু মানুষের শোনা এবং দেখা আল্লাহর মতো হওয়া তো দূরের কথা আল্লাহর ধারে কাছেও নয় সুতরাং প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি জীবের কোনো মিল থাকতে পারে না অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন আফামাই ইয়াখলুকু আফালা তোমাদের মাথার বুদ্ধি বিবেক কি হারিয়ে গেছে যিনি সৃষ্টি করেছেন আর যে সৃষ্টি জীব দুইজন কি করে এক হতে পারে একজন সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক আরেকজন সৃষ্টি জীব গোলাম দাস এই দুইজন কি করে এক হতে পারে কি করে মিল থাকতে পারে আফালা তাদের কারণ তোমরা কি চিন্তা ভাবনা করো না তোমরা কি শিক্ষা গ্রহণ করো না সুতরাং আল্লাহ সুবাহর সাথে মানুষের কোনো মিলই থাকতে পারে না যতই আল্লাহ সুবাহ তার নিজের জন্য এমন কিছু গুণের কথা বলেন যেগুলো মানুষের জন্য রয়েছে কিন্তু সেটা আল্লাহ সুবাহান সানে যেমন মানায় তেমন তার গুণ দ্বিতীয় কথা যারা আল্লাহ সুবাহ গুণাবলীকে বিকৃতি করে যারা আল্লাহ সুবাহ গুণাবলীর অর্থের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে তাদের যে দলিল সেই দলিলগুলোর জবাব এক নম্বর কথা যে নামের মধ্যে মিল থাকলেই অর্থে হুবহু এক হতে হবে এটা জরুরি নয় মাথা শব্দটা আমরা সবাই ব্যবহার করি পিঁপড়ার মাথা হাতির মাথা জিরাপের মাথা বিল্ডিংয়ের মাথা রাস্তার মাথা দেশের মাথা কত অর্থে ব্যবহার হচ্ছে একটা শব্দ শব্দ মিল থাকলেই যে বাস্তবতা এক হবে এটা জরুরি নয় নরম একটা শব্দ মানুষ নরম রড নরম হয়ে গেছে রড লোহা লোহার নরম হয়ে যাওয়া আর মানুষের মন নরম হওয়াকে এক এক নয় অথচ শব্দ একটাই নরম সুতরাং শব্দ মিল থাকলে বাস্তবতায় যে হুবহু এক হতে হবে এটা জরুরি নয় আল্লাহ সুবাহ বলছে তার হাত আছে তার মানে যে মানুষের হাতের মতো আল্লাহর হাত আছে এটা জরুরি নয় আর হতেও পারে না আল্লাহ সুবাহ নিজেই নাকচ করে দিয়েছেন সাইয়ুন আল্লাহর মতো হওয়া তো দূরের কথা আল্লাহর ধারে কাছেও কেউ নাই তো আল্লাহর হাত আছে যেমন তার সানে মানায় মর্যাদায় মানায় যেমন তার হাত আছে যেমন তিনি জানেন আমরা কেউ জানি দ্বিতীয়ত আল্লাহ গুণাবলীর গুণাবলীগুলোর অর্থ নির্ধারণ করা সেগুলোকে মানুষের সাথে মিল দেওয়া বা এই জাতীয় আশঙ্কা মনের মধ্যে আনা এটা বাস্তবক মূল থেকেই বিবেক বিরোধী কেন বিবেক বিরোধী যেখানে আমরা আল্লাহর জাত সত্তাই জানি না যে তিনি কেমন আল্লাহ সুবাহানাওতালার সত্তাই আমরা জানি না সেখানে তার গুণাবলী কেমন সেটা কিভাবে জানবো এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে ইমাম মালিক বলছেন আল মা আলুমুন আল্লাহ আরশে আছেন আল্লাহ সুবাহান তালা আরশে সমুন্নত এটা আমরা জানি আল ইস্তিয়াউমা আলুমুন এটা আমরা জানি ওয়াল কাইফু মাজহুলুন কিন্তু কিভাবে আছেন সেটা আমরা জানি না ওয়াসুয়াল আনহু বিদআহ আর এই বিষয়ে জিজ্ঞাসা করা যে আল্লাহ কেমন আছেন বা কোন ধারণা করা বেদাত শুধু তাই নয় ইমাম আবু হানিফ রাহিমাউল্লাহ তারা আল ফিকহুল আকবর গ্রন্থের মধ্যে বলছেন ইন্নালিল্লাহিয়াদুন আল্লাহ সুবহানাহু হাত রয়েছে আর যারা আল্লাহ সুবহানাহু হাতের অর্থ কুয়া শক্তি করে তারা আল্লাহর গুণাবলীকে বাতিল বলে গণ্য করে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছে ফেথুল আকবরের মধ্যে যে কেউ যদি আল্লাহর হাতের অর্থ শক্তি করে তাহলে সে আল্লাহর গুণাবলীকে বাতিল করলো আল্লাহর সেফাতকে বাতিল করলো আমার বুঝে আসে না কিভাবে আমাদের হানাফি ভাইয়েরা আবু হানিফা রাহিমাহুল্লার আকিদাকে ছেড়ে দিয়ে নিজেকে হানাফি বলছে অথচ মাতুরিদির আকিদা গ্রহণ করেছে আবু হানিফা রাহেমাউল্লাহর আকিদা গ্রহণ করেনি আবু হানিফা রাহেমাউল্লাহর আকিদা ছিল সালাফে সালিহিনের আকিদা সকল সালাফে সালহীন আল্লাহ সুবাহান তালার গুণাবলী বিষয়ে বলেছেন আমি রু হাকামা যা কাইফিন আল্লাহর গুণাবলী যেভাবে আল্লাহ কোরআনে বলেছে যেভাবে তার রাসুল হাদিসে বলেছে তোমরা ওইভাবেই রাখো কোনো প্রকারও জানতে চেয়েও না কোনো ধরনও জানতে চেয়েও না কিছু জিজ্ঞেসও করো না বিশ্বাস করার কাজ বিশ্বাস করে যাও আল্লাহ সুবাহ তালার সানে যেমন মানায় তার গুণাবলী তার সানে তেমন শুধু তাই নয় আল্লাহ সুবাহ হাত অর্থ যদি শক্তি হয় তাহলে ওই যে কোরআনের আয়াত আপনাদের সামনে অর্থ করলাম বাল্লিয়া হোমাম সুতাতান সুরামায়দার চৌষট্টি নম্বর আয়াত যে আল্লাহর দুই হাত প্রশস্ত যদি হাত অর্থ শক্তি হতো তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাহর দুই হাত প্রশস্ত শুধু তাই নয় আল্লাহ সুবাহ আদমকে যে আশরাফুল মাহলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি জীব করেছেন হলাক্তু বিয়াদাইয়া নিজে হাতে সৃষ্টি করেছেন তো এই মর্যাদাটা আল্লাহর নিজে হাতে সৃষ্টি করার কারণে যদি আল্লাহ শক্তি দিয়ে সৃষ্টি করতেন তো আল্লাহ সুবাহানার তার কুদরাত দিয়ে তার শক্তি দিয়ে জিনকেও সৃষ্টি করেছেন তার কুদরাত দিয়ে আসমান জমিনও সৃষ্টি করেছেন তার কুদরাত দিয়ে পশু পশু পাখি পঙ্গপালও সৃষ্টি করেছেন আল্লাহ তো সকল কিছুর সৃষ্টিকর্তা কোন হও বললেই হয়ে যায় যদি আল্লাহ সুবহানাহু আদমকে আদমকেও শক্তি দিয়ে সৃষ্টি করতেন তাহলে আদমের প্রাধান্য কোথায় আল্লাহ সুবহানাহু আদমকে নিজে হাতে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহর হাত আছে যেমন তার শানে মানায় যেমন তার মর্যাদায় মানায় আল্লাহ সুবহানাহু হাত আছে বললেই মানুষের হাতের মতো হতে হবে এটা কুশ্চিন কালেও নয় কখনোই নয় সৃষ্টিকর্তার সৃষ্টিজীবের মধ্যে কোনো মিল থাকতে পারে না আল্লাহ সুলহান অনুরূপ হওয়া তার মতো হওয়া তো বহু দূরের কথা কেউ তার ধারে কাছেও নয় সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহানাহতালার যত গুণাবলী আমরা জানি আল্লাহ সুবাহানাহতালার যত সিফাত আমরা জানি আল্লাহ সুবাহানাহতালার যত নাম এবং পরিচয় আমরা জানি সেগুলোকে আমরা পবিত্র কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে সেভাবেই মানব কোনো প্রকার বিকৃতি ছাড়াই কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আর কারো সাথে সাদৃশ্য দেওয়া ছাড়াই আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মাহিন